الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك আমরা মূলত বিভিন্ন সময় বিভিন্ন দল এবং ফেরকা নিয়ে আলোচনা করি এটার উদ্দেশ্যই নয় যে এই দলগুলো আমরা কাফের বা মুশরেক সবাইকে মনে করি তা না আমরা যেটা আলোচনা করি তার উদ্দেশ্য হচ্ছে এই বিভিন্ন দলের মধ্যে অনেক দিক ভালো আছে কিন্তু দুই একটা জিনিস এরকম আছে যা পুরা ইসলামের মূলে কুঠারাঘাত করে নতুবা যতগুলো দল ইসলামে আছে কোনো দল এরকম না যে সে অনেকগুলো ভালো কাজ করে না সবাই কিছু ভালো কাজ করে তাবলিক জামাতের লোকেরা ভালো কাজ করে না অনেক ভালো কাজ করে বেনামাজিদেরকে ধরে মসজিদে নিয়ে আসে কালেমা পড়ায় নামাজ শিখায় উজু গোসল করায় খুব ভালো কাজ করে আর এগুলো দেখি কিন্তু অনেকে আকৃষ্ট হয় কিন্তু আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে বিষয়টা যে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছিলেন সেই দাওয়াতটা আর বর্তমান প্রচলিত তাবলিক জামাতের লাহ ইলাহা দাওয়াত এক কিনা আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম যখন লা ইলাহা দাওয়াত দিয়েছিলেন এই লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াতের ধাক্কা লেগেছিল তৎকালীন শাসকদের গায়ে মূর্তি পূজকদের গায়ে যারা আল্লাহর আইন বাতিল করে তাদের গায়ে লেগেছিল সুতরাং এরকম ভাবে যখনই ইব্রাহিম আলী ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা করলেন তৎকালীন শাসকদের গায়ে ধাক্কা লাগলো যারা আল্লাহর আইন বাতিল করে নিজেরা আইন তৈরি করত যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করত এরকম ভাবে মুসা আলাইহিস যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেন তৎকালীন শাসক ফেরাউনের গায়ে ধাক্কা লাগলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন লাইলা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন তখন তৎকালীন মক্কার শাসক আবু জাহাল আবু লাহাব আবু সুফিয়ান ওতবা সাইবা এরকম মক্কার নেতাদের গায়ে ধাক্কা লেগেছিল কারণ তারা বুঝতে পেরেছিল লা ইলাহা কোন ইলাহা নাই কারো কোনো ক্ষমতা চলবে না কারো কোনো আইন চলবে না বিধান চলবে না ইল্লাল্লাহ এক আল্লাহ ছাড়া এটা বুঝতে পেরে তারা বিরোধিতা করেছিল আজকে আমাদের সমাজে এই যে লাহ ইল্লাল্লাহর দাওয়াত দেওয়া হচ্ছে যারা দাওয়াত দেয় এবং যাদেরকে দেয় তারা কি বুঝে যে লাইলা ইল্লাল্লাহর মানি এই যে সংসদে আল্লাহর আইন বাতিল করা হচ্ছে এরা সেই লা ইলাহা বলে যাদেরকে বাতিল করা হচ্ছে তারা এরা কি জানে লা ইলাহা ইল্লাল্লাহর মানি হচ্ছে আল্লাহ ছাড়া কারো আইন বিধান চলবে না কাজী বিচারালয় আল্লাহর আইন যেখানে যেখানে পরিবর্তন করেছে সেগুলো চলবে না না লাইলাহ পরে আবার ওইখানে গিয়ে কি করে আল্লাহর আইনের বিরুদ্ধে ফয়সালা দেয় লাইলাহ ইল্লাল্লাহ পড়ে তাবলিগও করে আবার কোর্টে গিয়ে কি করে তাগুতের আইনে বিচার আচার করে ওকালাতি করে মামলা চালায় লাইলাহ ইল্লাল্লাহ পড়ে আবার কি করে এই যে পূজা আসতেছে এবারে এক হাজার পূজা মণ্ডপ বেশি এগুলো পাহারা দেওয়া লাগবে না পাহারা দেবে কারা ওই যে লাইলা ইল্লাল্লাহ পড়ে দিনের দাওয়া তো দেয় এরা দেখবেন যে লম্বা লম্বা দাড়িও আছে সব রাত ভর মূর্তি পাহারা দিচ্ছে নবীরা কি মূর্তি গড়েছিলেন না ভেঙ্গেছিলেন এখন যারা সেই নবীর উম্মত হইয়া যারা দাবি করে এরপর রাতভর মূর্তি পাহারা দেয় এরা কোন নবীর উম্মত এরা কি ওই নবীর উম্মত যে নবী মক্কা বিজয় করে প্রথম মূর্তি ভেঙেছিলেন এরা কি ওই নবীর আদর্শে গড়া যে নবী ইব্রাহিম আলাইসালাম মূর্তি ভেঙেছিলেন এই জন্য আমি বলি লাইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিলেই হবে না লাইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেওয়ার কারণে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে মক্কার লোকেরা দাঁড়িয়ে গিয়েছিল এখনো যদি কোনো ব্যক্তি সেই লাইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয় তাহলে তাদেরকে পুলিশ দিয়ে সাহায্য করবে না তাদেরকে সব রকম সহযোগিতা করা হবে না বরং তাদের বিরুদ্ধে নানান চক্রান্ত করা হবে সুতরাং আমাদের উদ্দেশ্য হচ্ছে দুধে যদি মাছি পড়ে তাতে দুধ খারাপ হয়ে যায় না মাছিটা ফেলে তারপর দুধ খেতে হবে আমরা বিভিন্ন দল নিয়ে যখন আলোচনা করি এটা মনে রাখতে হবে সেই দলের অনেক ভালো কাজ থাকতে পারে আমরা সেগুলোকে অস্বীকার করি না হেজবুত তাহারিরকে নিয়ে আমরা গত সপ্তাহে আলোচনা করেছি অনেক ভাইয়েরা এতে ব্যথা পেয়েছেন আমাকে অনেকে ফোন করেছেন বিভিন্ন তাদের বই পুস্তক পাঠিয়েছেন আমি এটা স্পষ্ট করে দিচ্ছি যে আমার এই আলোচনার দ্বারা কাউকে ব্যথা দেওয়া উদ্দেশ্য না কারো সমালোচনা উদ্দেশ্য না ইন উরিদুল্লাল ইসলাম কোরআন সুন্না মোতাবেক যতটুকু আমরা সহি মনে করি অতটুকু সমর্থন করি আর যেখানে যতটুকু আমরা কোরআন সন্ন্যার পরিপন্থী মনে করি আমরা সেটুকু ইসলাহের জন্য সংশোধন করে দেওয়ার জন্য এবং যারা আমাদের কাছে সহিভাবে কোরআন হাদিস জানার জন্য আসে তাদেরকে সঠিক জিনিস জানাবার জন্য বলে থাকি এ কারণে যদি কারো অন্তরে ব্যথা লাগে তাহলে সে ব্যথাটাও আল্লাহর জন্য হবে আর যদি কারো এতে সংশোধনই আসে কেউ যে ইসলাম হয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা সেটা দিনের জন্য স্বাগত জানাই গত সপ্তাহে আলোচনা ছিল তাদের একটা মূল বিষয় খলিফা ছাড়া জেহাদ নাই এটা আমরা কোরআন সুন্না দিয়ে দলিল পেশ করেছিলাম গুরুত্বপূর্ণ অনেক হাদিস এখানে এসেছিল মূলত এর উপরে তারা যে বক্তব্য আমাকে কেউ কেউ বলেছেন তারা বলতে চান যে না আমরা এরকম বলি না তো আমি একজনকে পরিষ্কার জিজ্ঞেস করলাম যে বলো খলিফা ছাড়া জেহাদ হতে পারে কিনা তো পেঁচায় যে যেখানে আক্রান্ত হয় যে দেশে সেখানে খরিফা লাগবে না আর যেখানে আক্রান্ত হয় নাই সেখানে লাগবে এরকম কিছু পেঁয়াজ আছে তো যাই হোক এখন দুনিয়ার এমন কোন স্থানটা আছে যেখানে আক্রান্ত হয় নাই মূলত এই যে খলিফাবিহীন জেহাদ নাই এটা তো আমরা হাদিস দ্বারা পেশ করেছি এটা মূলত প্রথমেই স্লোগান তৈরি করেছে শিয়ারা শিয়াদের বক্তব্য হচ্ছে রাওয়াফেজ শিয়া যে লা জেহাদ ইল্লা মা ইমাম ইমাম ছাড়া কোনো জেহাদ নাই এই জন্য এদের ইমামে গায়েব আছে আসল কোরআন নাকি সেই ইমামে গায়েব উনি নিয়ে বসে আছেন ইমাম মাহাদি আসলে ওই কোরআন নিয়ে বের হবে তারপরে জেহাদ হবে এটা কাদের আকিদা শিয়াদের আকিদা অথচ মনে রাখতে হবে যে শিয়ারা যে ইমাম হোসাইনকে মানে হাই হোসাইন করে যার জন্য সে হোসাইন রাজি আল্লাহ তালানহু নিজে ইয়াজিদের বিরুদ্ধে যুদ্ধ করেন নাই তো তখন তো ইয়াজিদ নিয়োগপ্রাপ্ত খলিফা তাহলে হোসাইন তো খলিফার অধীনে তো ছিলেনই না বরং নিয়োগপ্রাপ্ত খলিফার বিরুদ্ধে যুদ্ধ করছেন তাহলে তো কি হওয়া দরকার রাষ্ট্রদ্রোহী হওয়া দরকার আমাদের দেশে যেমন অনেকে বলে দেশের আইন মানা ফরজ না মানলে সে রাষ্ট্রদ্রোহী বলেন এরকম সেইদের দাওয়াত দেয় কিন্তু অনেক তাওহিদের দাওয়াত দেয় অনেক বইও লিখেছে তাহিদের উপরে এইখানে যখন আসবে তখন ধরা পড়ে যায় আমরা এজন্য কাউকে প্রথম যাচাই করি ইমান লাইলাহ ইল্লাল্লাহ দিয়ে ক্লিয়ার আছে কিনা কিনা প্রথম টোকা দিয়ে দেখি তাগুতকে বর্জন করেছে কিনা তাগুতের পরিধি বর্জন করে কোন পর্যন্ত কেউ আছে তাগুত বলতে মাজার ফকির পীর ফকির এগুলো বিরুদ্ধে ঠিকই বোঝে কিন্তু যখন তাগুত বলতে আরেকটু উপরে চলে যায় ভিআইপি তাগুত রাষ্ট্রীয় তাগুত যারা ওই সমস্ত গরিব তাগুতকে লালন করে এই কবর পূজা মাজার পূজা পীর পূজা এইগুলো সব বন্ধ হবে একদিন যদি শাসন ব্যবস্থা মমিনদের হাতে আছে এক ডান্ডা বাড়ি মারবে সব ঠিক হয়ে যাবে তাহলে সমস্ত সিরিকের লালনকারী সমস্ত সিরিকের জন্মদাতা কারা রাষ্ট্রীয় সিরিক রাষ্ট্রীয় তাগুত এইখানে গেলে তাগুতের বিরুদ্ধে কথা নাই তাহলে বুঝতে হবে যে এখানেও ফেল করেছে আপনি রাষ্ট্রর হুকুম মানা ফরজ বলেন সেটা কোন রাষ্ট্র কোরআন সুন্না মোতাবেক খেলাফত ব্যবস্থায় যে রাষ্ট্র চলে সেই রাষ্ট্রের আইন মানা কি ফরজ আর যেখানে কোরআন সুন্নার আইনকে বাতিল করে দেওয়া হয়েছে ওরা নিজেরা আল্লাহর আইন বাতিল করার কারণে তুমি যেমন রাষ্ট্রের আইন অমান্য করলে রাষ্ট্রদ্রোহী হওয়ার ভয় করো ওরা আল্লাহর আইন অমান্য করে কি হয়ে গেছে আল্লাহদ্রোহী হয়ে গেছে তো তুমি আল্লাহদ্রোহীদের আইন মানতে বলছো আমাকে যারা দ্রোহী হয়ে গেছে আল্লাহর বিদ্রোহী হয়ে গেছে তাদের আইন মানা ফরজ বলেছ কাজে এটা পরিষ্কার যারা তাওহিদের দাওয়াত দেয় আবার বলে যে তাগতি নিজামে যে সমস্ত রাষ্ট্র চলে এহুদি খ্রিস্টানদের বানানো আইনে যে সমস্ত রাষ্ট্র চলে ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র জাতীয়তাবাদ গণতন্ত্র এসব মূল নীতির আলোকে যে রাষ্ট্র চলে এই রাষ্ট্রীয় আইন মানা যারা ফরজ বলে আমি বলি তাদের তাওহিদ তো দূরের কথা ইমানই নাই কারণ কারণ তারা তাগুতের আইন মানাকে ফরজ বলছে লা ইলাহা মানে এটা কি তাহলে তো আল্লাহ নবী সাল্লাম মক্কার আইন মানেন নাই প্রথম বিদ্রোহ করেছেন আল্লাহ রসুল সাল্লাম বিদ্রোহ করেছেন ইব্রাহিম আলাই ইসলাম রাষ্ট্র আইন মানেন নাই বিদ্রোহ করেছেন মুসা আলাই ইসলাম বিদ্রোহ করেছেন যুগে যুগে নবীরা আপনি কি এদেরকে বিদ্রোহী বলতে চান সেই শাসকদের মধ্যে আর বর্তমান যে মুসলিম দেশের শাসকগুলো আছে এদের মধ্যে কোনো পার্থক্য আছে কাজে মনে রাখতে হবে শিয়ারা এই বিষয়টা আগে উত্থাপন করেছে ইমাম ছাড়া কোনো জেহাদ নাই এই জন্য তাদের বারো ইমামে তারা বিশ্বাসী আর সেই ইমামদের পাওয়ারটা কি শিয়াদের উপরে আমার আলোচনা আছে বিস্তারিত শুনবেন শিয়াদের কিতাবে লেখা আছে পরিষ্কার শিয়ারা বলে যে আমাদের ইমাম আছে আর সেই ইমামরা আল্লাহর পক্ষ থেকে নিয়োগ প্রাপ্ত হয় নবী রসুলরা যেমন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত আমরা বলি ওরা বলে ইমামরা কার পক্ষ থেকে নির্ধারিত এবং ইমামে মাসুম ইমামরা জন্মগতভাবে নিষ্পাপ থাকে আর সেই ইমামদের মর্যাদা কি সিয়া ইমাম খমিনি তার কেতাবে লিখেছে ওয়াইন্নালি আইম্মাতেনা মাকাম লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা মুরসাল আমাদের ইমামদের এক একজনের এত বড় বিশাল পাওয়ার এত বড় মর্যাদা যেই মর্যাদা পর্যন্ত কোন নবী রসুল কেউ বসতে পারে না এটা শিয়াদের কথা এই জন্য একের পর এক ইমাম আসে সেই ইমামের অপেক্ষায় তারা আছে সর্বশেষ যে ইমাম আসবে সে হলে ইমামে গায়েব সে এখন সুররামান রায় দ্বীপে লুকায়িত আছে আসল কোরআন তার কাছে আসে উনি যখন সেই কোরআন নিয়ে আসবেন তখন ইমাম মাহাদির নেতৃত্বে লড়াই হবে আর সেই নেতৃত্বে শিয়ারা দিতে যাবে এই লোকগুলো প্রথমে এই কথা চালু করেছে আর এরপরে শিয়ারা এরকম আরো কিছু বিষয় চালু করেছিল সর্বশেষ ভারতবর্ষে জেহাদের বিরুদ্ধে যে লোকটা কথা বলেছিল সে ছিল কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি সে মানুষের মধ্যে সংশয় ঢুকিয়ে দিয়েছে এই কথাগুলো চালু করেছে ইংরেজ শাসক ভারতবর্ষের জন্য আল্লাহর রহমত ছায়া এদের বিরুদ্ধে লড়াই করা যাবে না তার একটা কবিতা আছে জেহাদ কে নাম ছোড় দো আয়ে ভাইও ইসলাম মে হারাম হায় কতলো তাল এ ভাইরা এখন জেহাদের নাম ছেড়ে দাও ইসলামে মারামারি করা হারাম কার কথা এটা গোলাম আহমদ কাদিয়ানি যে নবুয়াদ দাবি করেছিল এই লোকটা এই আকিদার ছড়িয়ে দিয়েছে যে কারণে ভারতবর্ষে এখনো অনেকে কাদিয়ানি দাবি করে না ঠিক কিন্তু কাদিনীদের সে আকিদা এখনো তাদের মধ্যে আছে এদের আর একটা বিষয় যেটা সচরাচর শুনতে বলা শোনা যায় বলতে শোনা যায় এটার জন্য কোনো দলিল লাগবে না এরা যারা হেজবুত তাহারির যারা করে তাদের সকলের মুখেই এটা জানা আছে একটু গভীরে যারা নুসরাত চাই হইবে আমি এটাকে বুঝতাম না আমাকেও তারা সমালোচনা করতো জসিম ভাই এ দিয়ে কামত দিনে কথা বলে নুসরাত চায় না তো আমি আসলে জানতামই না যারা কি জিনিস এত করে আমি পড়লাম নুসরাত চাওয়ার যে মানিটা কি জানি নাই পরবর্তীতে ওনাদের একজনকে জিজ্ঞেস করেন যে ভাই একটু বসো আমি জানা দরকার নুসরাত চাওয়াটা কি জিনিস এটা খেলাফত ব্যবস্থা কায়েমের জন্য শর্ত এদের দলীয় আকিদা বিশ্বাস যে লা তাজু লা তাকুমুল খেলাফতু লা তরিক আল খেলাফত ইল্লা আন তরিকে তলাবে নুসরাত নুসরাত চাওয়ার মাধ্যম ছাড়া খেলাফত ব্যবস্থা কায়েম হবে না তাই নুসরাত চাওয়াটা কি তোমরা আমার উপরে সমালোচনা করছে যে নুসরাত চাই না এটা কি জিনিসটা কি তখন আমাকে বুঝাইলো যে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম মক্কায় যখন কাজ করছেন মক্কার লোকদের বিভিন্ন দলপতির কাছে গেছেন ইসলামে দাওয়াত পেশ করেছেন তাদের সাহায্য চেয়েছেন তায়েফে গিয়ে ওখানে গোত্রপতিদের কাছে সাহায্য চেয়েছেন এরপরে মদিনার থেকে যারা আসলো তাদের নেতাদের কাছে সাহায্য চেয়েছেন এই যে তলবন নুসরাত নুসরাত চাওয়া এটা হলো নুসরাত চাওয়া এটা করতে হবে এটা না হলে খেলাফত কায়েম হবে না আজকে এটা আলোচনা যে নুসরাত চাওয়া ছাড়া খেলাফত কায়েম হবে না এইটা কোরআন সুন্না মোতাবেক কতটুকু সঠিক যদি হেজবুত তাহারির ভাইদের এই আকিদা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ এটা যারা বলে আমি তাদের বিরুদ্ধে বলছি ওনাদের বিরুদ্ধে বলছি না ওনাদের যদি এই বক্তব্য না হয়ে থাকে যে নুসরাত তলব করা ছাড়া খেলাফত কায়েম হবে না এই বক্তব্য যদি ওনাদের না হয়ে থাকে তাহলে আমার এই বক্তব্য ওনাদের বিরুদ্ধে না বরং যারা এটা বলে তাদের বিরুদ্ধে আর যদি ওনারা এটা বলে থাকেন তাহলে তো ওনাদেরকে দাওয়াত দিচ্ছি যে কোরআন সুন্না মোতাবেক যেটা সহি সেটার দিকে ফিরে আসেন আসেন এবার এক এক করে বলছি তারা যেটা বলছে যে আল্লাহর রাসুল সাল আলাইসাল্লাম নুসরত চেয়েছিলেন দিনের জন্য এবং নিজের জন্য মিন কাবায়েল ও সৈয়খিল আরব আরবের বিভিন্ন গোত্রপতি এবং বিভিন্ন বড় বড় লিডারদের কাছে সাহায্য চেয়েছিলেন সেভাবে নুসরাত চাইতে হইবে আমাদের বক্তব্য প্রথমত এটার অর্থ যদি এই হয় যে এর দ্বারা বোঝা গেল যে নুসরত চাওয়া যাবে সাহায্য চাওয়া যাবে সহযোগিতা চাওয়া যাবে তাহলে আমরা তাদের সাথে একমত যে ইসলাম কায়েমের জন্য যদি কোনো এরকম লোকের সাহায্য প্রয়োজন মনে করা হয় এবং সেখানে সাহায্য চাওয়া হয় এটা জায়েজ বোঝা গেল আল্লাহ নবী চেয়েছেন কাজে চাওয়াটা জায়েজ ইয়া জুজু এটা জায়েজ পাওয়া গেল মাসরুন এতে কোনো সন্দেহ নেই এবং এতটুকু নিয়ে আমাদের কোনো বিতর্ক নেই কোনো বিরোধ নাই কিন্তু এটার দ্বারা যে উদ্দেশ্য এই হয় যে এই তলব নুসরত ছাড়া নুসরত চাওয়া সাহায্য চাওয়া ছাড়া খেলাফত কায়েম হবে না তা সেক্ষেত্রে আমাদের আলোচনা আছে দ্বিতীয় নাম্বার বিষয় হচ্ছে এই যে খেলাফ যদি তারা কথার অর্থেই বলে যে তলবন নুসরত এটা শর্তুল্লে সেহাতে কেয়ামিল খেলাফত খেলাফত কায়েমের জন্য এটা শর্ত খেলাফত কায়েম হওয়া সহি হওয়ার জন্য শর্ত এবং এই নুসরত চাওয়া ছাড়া অন্য কোনো তরিকায় চলা যাবে না তাহলে আমরা বলবো যে এটা একটা বাতিল মতবাদ হাদা কৌলুন বাতিলুন লাম ইয়াদুল্লাহ আলাইহি নাসসুন শারঈয়ুন সাহিহুন তাসরিহান ওয়ালা তালমিহান এ সম্পর্কে শরীয়তের কোনো স্পষ্ট এবং সহি দলিল নাই স্পষ্ট নাই আকার ইঙ্গিতেও নাই কোরআনেও এরকম দলিল নাই হাদিসেও এরকম দলিল নাই এবং কোন সালাফ এবং খালাফ কারো পক্ষ থেকে কোন দলিল নাই আমাদের যে কোনো শর্ত আরোপ করতে হলে কোরআন এবং সুন্নার দলিল পেশ করতে হবে শর্ত যদি আরোপ করেন আমরা জায়েজ বলেছি আল্লাহ নবী সাহায্য চেয়েছেন নুসরাত চাওয়া জায়েজ বোঝা গেল কিন্তু যদি বলেন খেলাফত কায়েনের জন্য এরকম গোত্রপতি অথবা সেনাবাহিনীদের সাহায্য চাইতে হবে ওনাদের একটা কথা শোনা যায় বারবার যে এখন নাকি গোটা বিশ্বে কত লাখ মুসলিম সেনা আছে হ্যাঁ সাতষট্টি লাখ মুসলিম সেনা আছে এদের সাহায্য চাইতে হইবে আচ্ছা আপনারা বলেন ওনাদের হিসাব মতো যে সাতষট্টি লাখ মুসলিম সেনা থাকে তাহলে সারা দুনিয়ার মুসলিম দেশগুলোতে মুসলিমদেরকে যে নির্যাতন করছে তারা কারা তারা তো ওনাদের হিসাবে মুসলিম কি সেনাবাহিনী এই যে মুসলিমদেরকে চরম নির্যাতন করা হচ্ছে এই নির্যাতন যারা করে তারা কি এই সেনাবাহিনী কি মুসলমানদের সাহায্য করবে এই সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা এই সেনাবাহিনীর লিডার হচ্ছে আমেরিকার সেনাবাহিনী এদের সঙ্গে মহড়া করে এদের কাছে প্রশিক্ষণ দেয় এই র্যাবদেরকে প্রশিক্ষণ দেয় কারা ব্রিটেন প্রশিক্ষণ দেয় আমেরিকা এরা কিসের প্রশিক্ষণ দেয় যারা জেলে যায় তাদের থেকে শুনলে আপনি আটকে উঠবেন আমি সেইগুলো যেহেতু নিজে দেখি নাই সেই জন্য বলতেছি না আপনারা এগুলো ইন্টারনেট থেকে দেখবেন যে বাংলাদেশের জেলখানায় কি ধরনের শাস্তি দেওয়া হচ্ছে এইগুলো মুসলিম সেনাবাহিনী তুমি এদের মাধ্যমে দিন কায়েম করতে আগ্রহী আর এদের নুসরা চাচ্ছ যাই হোক তোমাদের যদি শর্ত হিসেবে বলতে চাও আমরা বলবো কুল হা তু বুরহানাকুম ইন যদি সত্যবাদী হও তাহলে দলিল পেশ করো সুরা বাকার একশো এগারো নম্বর আয়তে বলা আছে আমরা দেখতে চাই যে আজকে সারা বিশ্বে ওনাদের এই দলটা কায়েম হয়েছে বোধ হয় উনিশশো বাউন্ন সালে তাহলে বাউন্ন সাল থেকে শুরু করে এই পর্যন্ত নুসরাত চাইতে চাইতে এখনো কি সুযোগ হয় নাই যুদ্ধ ঘোষণা করার বা খেলাফত কায়েম করার না কবে হবে নাকি আদৌ হবে না তৃতীয় বিষয় এই আল্লাহর নবী সাল আলী আসাল্লাম যে নুসরত চেয়েছিলেন আরবদের বিভিন্ন কাবায়েল গোত্রপতিদের কাছে বিভিন্ন লিডারদের কাছে এটা ছিল তখন যখন ইসলাম শক্তিশালী হয় নাই দিন পরিপূর্ণ হয় নাই সেই সময় প্রথম অবস্থায় যখন মুসলিমরা দুর্বল ছিল তখন বিভিন্ন গোত্রের কাছে গিয়ে আল্লাহ নবী নিজেকে পেশ করেছেন মাই উনি কে আছে আমাকে নিয়ে যাবে তার কমের কাছে কে আমাকে আশ্রয় দিবে এটা বলতেন কাজেই বোঝা গেল যখন এরকম দিন দুর্বল থাকে মোকাম্মাল থাকে অসম্পূর্ণ থাকে তখন চাওয়া যায় এখন কি দিন পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ দিন পূর্ণাঙ্গ হয়ে গেছে দিন অসম্পূর্ণ নাই তারপরে তোমাদের হিসাব মতো যদি সাত লাখ সেনাবাহিনী থাকে মুসলিম আর এরপরে কত কোটি মুসলমান আছে এরপরেও আমরা কি সেই এখনো সেই বিভিন্ন কাফের গোত্রপতিদের কাছে সাহায্য চাইতে যাব আমরা কি ওবামার কাছে সাহায্য চাবো দিন কায়েমের জন্য খেলাফত কায়েমের জন্য আমরা কি এখন সেই ব্রিটেনের শাসক বা লিডারদের কাছে সাহায্য চাইতে যাব এটা বুঝতে হবে এরপরে শরিয়াতে যখন কোনো জিনিসকে আপনি শর্ত করতে যাবেন তখন সেখানে দলিল প্রয়োজন হবে নস লাগবে এখন আমরা দেখতে চাই যে এমন কোনো দলিল আছে কিনা যে দলিলগুলো প্রমাণগুলো এরা পেশ করতে পারে যে খেলাফত কায়েম করতে হলে সাহায্য চাইতে হইবে আল্লাহ নবী সাল আলী আসসালাম যে সাহায্য চেয়েছিলেন তালাবন নুসরত বিন কাবাজ আরব অবতনিহা হুয়াদ্দফ ওয়াল কিল্লাতু সেটা ছিল দুর্বলতা এবং স্বল্পতা যখন মুসলিমদের সংখ্যা খুবই নগণ্য ছিল এরকম যদি অবস্থা হয় তাহলে আমরা বলছি যে সেক্ষেত্রে দায়ের হতে পারে এমনিভাবে এখন আমরা দেখব যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পরবর্তী বলেছেন লং ইসনা সারা আলফু কিল্লাতিন বারো হাজার যদি আমার উন্মতের বারো হাজার যদি যুদ্ধ থাকে তাহলে এই বারো হাজার লোক স্বল্পতার কারণে তাদের সংখ্যা লঘিষ্ঠতার কারণে তারা পরাজিত হবে এমনটা হবে না তাহলে বারো হাজার হলে আমার আর আর কারো কাছে সাহায্য চাওয়ার কোনো প্রয়োজন নেই বর্তমানে আমি আমাদের সব বাদ দিলাম ওনাদের হিসাব মধ্যে বারো হাজার আছে কিনা ওনাদের যারা সদস্য এরা বারো হাজার আছে কিনা ওনাদের একটা লিফলেট যেটা উজবেকিস্তানে ওনার ছেড়েছেন সেখানে তারা লিখেছেন যে সেখানে বলেছেন যে তাদের প্রায় কত আছে যে তাদের উজবেকিস্তানেই প্রায় দশ হাজারের উপরে উজবেকিস্তানে তাদের সদস্য আছে যারা তাদের সক্রিয় সদস্য এবং এরপরে তাদের সমর্থনে আরো আছে প্রায় লক্ষ লক্ষ এরকম লোক আছে আল্লাহ রাসুলাম বলেছেন লান্তাগলে বা ইসনা আসার আলফুন মিন কিল্লাতিন বারো হাজার লোক যদি হয় আমার সৈনিকদের মধ্যে উম্মতের মধ্যে তো তাহলে তারা স্বল্প সংখ্যার কারণে পরাজিত হবে না তাহলে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই যে মদিনার লোকদের সাহায্য চেয়েছিলেন সেখানে সর্বশেষ লাইলাতুল আকাবায় কতজন ছিলেন আকাবায় যাদের থেকে আল্লাহ রসুল সাহায্য চেয়েছিলেন মদিনার থেকে যারা আসছিল তারা সর্বশেষ কজন ছিলেন সত্তর জন বাহাত্তর জন ছিলেন তো এই যে সত্তর জন বাহাত্তর জন লোকদের থেকে আল্লাহ তালা রসুল সাল্লাহ সাহায্য চাইলেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম তাদের সাহায্য পেলেন তাহলে এখন আমরা জিজ্ঞেস করতে চাই যে আপনাদের এরকম সত্তর জন লোক আছে কিনা যদি সত্তর জন না হয় তাহলে কবে আসবে সত্তর জন বিষয়টা হচ্ছে এই আসলে এই যে কথাগুলো বলা হচ্ছে ওই যে অনেকগুলো কথা আছে যেটা আমি বলে থাকি আলী রাজি আল্লাহ বলছিলেন যে কালিমাতে হাক্কিন উড়িয়ে দেবে হাল বাপেল কথাটা সত্য উদ্দেশ্য খারাপ তো এরকম একটা কথা এটাও নতুবা আমরা ধরে নিলাম যে এখন দুনিয়াতে এমন কোন দল বা এমন কোন কি আছে লিডার আছে মুসলিমদের এটা অসম্ভব কিছু না যার কাছে মনে করুন এক লক্ষ যোদ্ধা আছে এবং তার কাছে সব রকমের অস্ত্র আছে সব রকমের অস্ত্র আছে যোদ্ধা আছে তার কাছে লক্ষাধিক অস্ত্র তার কাছে সব আছে জাগতিক শক্তি আছে এই ব্যক্তিকে কি ওনারা বলবেন যে ওনারও বিভিন্ন জায়গায় গিয়ে নুসরাত চাইতে হইবে না যুদ্ধ করবে যদি বলেন যে ওনাকেও নুসরাত চাইতে হইবে তাহলে আমাদের কোনো কথা নাই যে তাহলে কি হবে সারা জীবন নুসরতে চাইতে হবে আমাদেরকে আর যদি বলেন যে না এরকম যদি কারো কাছে শক্তি থাকে তাহলে তার আর নুসরাত চাওয়া দরকার নাই তাহলে সে কি করবে সে যুদ্ধ শুরু করবে তাহলে আমরা দেখি আফগানিস্তানে যখন ইসলামিক খেলাফত কায়েম হয়েছিল তখন তাদের সব ছিল না দুনিয়ার সারা দুনিয়ার মুসলিমদেরকে তারা হিজরত করতে আহ্বান করে নাই আহ্বান করেছিল তো তখন কেন এই লোকগুলো সেখানে গিয়ে বায়াত দিল না কেন সেখানে গিয়ে তাদের নেতৃত্বে খেলাফত কায়েম করলো না এরকম ভাবে আমাদের মনে রাখতে হবে ইয়াজুজুলা কান তুনা খেলাফত আল্লাতি হাত্তা তাতুলবান নুসাত মিন গায়রিকা অমিম্মান হুম লাইসু আলা মিল্লাতি দিনে কামা কানা জাফর সালামা ইনদামা আরদান আফসা মিন আল কাবাইল আরবিয়া আচ্ছা যদি এখন তারা বলে ফাইন কলু নাম তারা যদি বলতে চায় যে হ্যাঁ তখনও ইয়াকুনু না তৌহিদ তারা যদি এখনো বলে যে হ্যাঁ এত বড় শক্তি থাকার পরেও আমাদের এখনো কুফফাদের কাছে কবায়েলে গিয়ে নুসরাত চাইতে হইবে তাহলে আমাদের বলতে হবে যে তারা তাওহিদ গ্রহণ করার পরে ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ আঞ্জাম দেওয়ার মতো যথার্থ শক্তি থাকা সত্ত্বেও তারা এটাকে দূরে সরিয়ে দিচ্ছে এবং নিজেদের ব্যাপারে তারা কোরআন সুন্নার দলিল ছাড়া একটা নতুন শর্ত তারা আরোপ করে দিয়েছে এই শর্তের কোনো দলিল নেই মুসলিমদের একজন লিডার আছে মনে করেন সেই লিডারের অধীনে লক্ষাধিক লোক আছে সবাই প্রশিক্ষণ প্রাপ্ত অস্ত্র আছে এখন তারা কি নুসরাত চাওয়ার জন্য ঘুরতে থাকবে না তারা জেহাদ শুরু করবে কোনটা করবে এমনি ভাবে দেখা যায় যে তাদের যে উসুল যেটা এটা অনেক সময় নিজেরাও লঙ্ঘন করে তারাও কিন্তু ময়দানের সময় যুদ্ধ করে বাধ্যই করে কারণ যখন আক্রান্ত হয় তখন তারা যুদ্ধ শুরু করে না এই যে দিলে পুলিশ একটা ঘুরে আসার মারলো এটা কি তারপর ওই যে কয়েকদিন একে মিছিল করলো না সেই মিছিলে পুলিশ ফিরে না ভালো আমরা ভালো বলি এগুলো ঠিক আছে জেহাদ করো তো এখন তোমরা আক্রান্ত হইলে তখন বলবা জেহাদ ফরজ আর আক্রান্ত না হলে তখন আর কি থাকবে না অন্যরা তো আক্রান্ত আছে তুমি নিজে আক্রান্ত হলে তখন জায়েজ হয়ে যায় আর তোমার ভাই বোন যে মার খাচ্ছে ফিলিস্তিনে ইরাকে কাশ্মীরে আফগানিস্তানে চতুর্দিকে যে মার খাচ্ছে এখানে কি হবে তাহলে নিজে মার খেলে তখন কি হয় ফরজ হয় আর অন্যরা মার খেলে তখন কি হবে না অথচ আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে দুনিয়ার মুসলিমরা সব হচ্ছে জাসাদিন ওয়াহেদ একটা দেহ সমতুল্য একটা অঙ্গ যদি আক্রান্ত হয় তাহলে গোটা দুনিয়ার মুসলিমরা কি হবে আক্রান্ত হবে তাহলে আজকে সারা বিশ্বে যখন মুসলিমদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে এখন আমরা কুফফারদের নুসরাত চাবো না মুসলিমদের কক্ষবদ্ধ করে যা আছে তা নিয়ে লড়াই করবো কোনটা করবো জন্য এ বিষয়টা আমাদের বুঝতে হবে যে তারা এখানেও যে একটা সংশয় তৈরি করে দিয়েছে এটা কোরআন সুন্নার ভিত্তিতে এর কোনো দলিল আমরা খুঁজে পাই নাই যে নুসরাত চাওয়া এটা শর্ত আমরা এটা বারবার বলছি এটার দ্বারা বেশির থেকে বেশি জায়েজ মনে হতে পারে জায়েজ হতে পারে কিন্তু এটার যে শর্ত হবে এটা কোনো দলিল নেই এমনি ভাবে কুতিবা আলাইকুমুল কেতাল এরকম যে কোরআন আয়াত আছে যেটা আমরা গত জমা আলোচনা করেছিলাম এরকম কোরআনে আয়াত আছে কাতিরুল ফাতান কামায়ু কামা ইউ কা ফাতান তোমাদের উপর কেতালকে ফরজ করা হয়েছে আবার বলা হচ্ছে তোমরা কাফের মুশ্রিকদেরকে সম্পূর্ণভাবে তাদের যুদ্ধ করো যেরকম তারা যুদ্ধ করছে এখানে কোনো জায়গায় শর্ত লাগায় নাই যে আগে তোমরা নুসরত চাও যুদ্ধ করার জন্য বিভিন্ন দলপতি গোত্রপতি এদের নুসরত চাও সাহায্য চাও যদি তারা সাহায্য করে তারপরে তোমরা কি করো তাদের সাহায্য নিয়ে খেলাফত কায়েম করে তারপরে যুদ্ধ করো এরকম কোন শর্ত কোরআন এবং হাদিসের কোন নাসে লাগানো হয় নাই হাদের যতগুলো আয়াত আছে যতগুলো হাদিস আছে কোন হাদিসে কোন আয়াতে এরকম কোন শর্ত লাগানো হয় নাই যে নুসরত চাইতে হবে নুসরাত না চাইলে পরে আর জেহাদ করা যাবে না আমরা এটা বলেছি আল্লাহ রাসুল সাল্লাম যখন একটা কি করতে পারে না শক্তিশালী বাহিনী গঠন হয় নাই দুর্বল ছিলেন তখন নুসরাত চেয়েছেন এর দ্বারা জায়েজ তো আমরা বললাম জায়েজ বোঝা গেল এর দ্বারা শর্ত এটা কোনো জায়গায় নাই কোনো নসের দ্বারা পাওয়া যায় না কোরআনুল করিমে আল্লাহ তালা যত জায়গায় হুকুম দিয়েছেন জেহাদ করার জন্য বলা হয়েছে আল্লাদিন আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা মুমিন তার আল্লাহ রাস্তা যুদ্ধ করে লড়াই করে আল্লাদিন কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত আর যারা কাফের তারা তাগুতের রাস্তা যুদ্ধ করে লড়াই করে যুদ্ধ করে তেতাল করে সুরায় নেসার ছিয়াত্তর নম্বর আয়াত এখানেও আল্লাহ তারা পরিষ্কার জানিয়ে দিলেন যে নুসরাত চাওয়ার কোনো বিষয় নাই যারা মমিনরা তারা আল্লাহ রাস্তা যুদ্ধ করে আর যারা কাফের তারা তাগুতের রাস্তা যুদ্ধ করে মমিনদেরকে এখানে নুসরাত চাওয়ার কোনো প্রসঙ্গে আল্লাহ তারা উল্লেখ করেন নাই এরকম ভাবে যে হাদিসগুলো আগে উল্লেখ করা হয়েছিল যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উম্মতের একটা দল কেয়ামত পর্যন্ত হকের উপরে থাকবে যারা আল্লাহর রাস্তায় লড়াই চালিয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত থাকবে এই যে একদল লোক আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত থাকবে যারা যুদ্ধ করবে তারা যে আগে কাবায়েল এবং বিভিন্ন গোত্রপতিদের কাছে সাহায্য চাইবে এরকম কোনো শর্ত ওই হাদিসের মধ্যে লাগানো হয় নাই তাহলে যতগুলো হাদিস আছে যতগুলো নুসুস আছে কোনো হাদিসে বা কোরআনের কোনো আয়াতে নুসরত চাওয়ার কোনো শর্ত লাগানো হয় নাই বরং আল্লাহ মমিনদেরকে বলেছেন আমভাবে বলেছেন ইনতানসুরুল্লাহ তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন তাহলে আমরা সাহায্য চাবো ঠিকই কার কাছে আল্লাহর কাছে আমাদের সাহায্য করবেন কে আল্লাহ করবেন কোরআন স্পষ্ট বলে দিয়েছেন ইংতানসুরুল্লাহ ইয়ানসুরকুম যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন আকদামাকুম এবং তোমাদের কদমকে আল্লাহ তালা স্থির রাখবেন অটল রাখবেন তাহলে নুসরত চাওয়ার যে বিষয়টা আছে এটার কোরআন এবং হাদিস থেকে কোনো দলিল তো নাই বরং কোরআন এবং হাদিসের যত জায়গায় কেতাল এবং জেহাদের কথা বলা হয়েছে সব জায়গায় আমভাবে মোতলাকভাবে বলা হয়েছে তোমরা আল্লাহ রাস্তায় জেহাদ করো লড়াই করো এমনিভাবে ঈশা আলাইহ সালাতাম যে আসবেন এরকমভাবে একজন লোক হেদায়তপ্রাপ্ত লোক আসবেন যাকে ইমামে মাহাদি বলা হয় এই লোকগুলো আগে এসে কাফেরদের কাছে সাহায্য চাইবেন এর কোনো প্রমাণ আছে নাকি তাহলে যত জায়গায় জেহাদের আয়াত আছে নস আছে অথবা হাদিস আছে কোনো জায়গায় এই শর্তগুলো লাগানো হয় নাই যারা এই শর্তগুলো লাগায় মূলত তারা আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম ওই যে সাহায্য চেয়েছেন ওইটার উপরে ভিত্তি করে তারা লাগাইলেন আমরা তো বললাম যারা জায়েজ বোঝা যায় প্রয়োজন মনে করলে জায়েজ বোঝা যায় আর তখন দুর্বল ছিল এখন মুসলিমরা দুর্বল না এখন যদি সত্যিকার অর্থে সারা দুনিয়ার যে মুসলিমরা আছে এরা আল্লাহ নবীর সুন্না মোতাবেক একজন ইমামের নেতৃত্বে একজন আমিরের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে যদি তারা যুদ্ধ করে তাহলে এদের শক্তিকে দমাতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে আছে মূল বিষয়টা হচ্ছে এই যে আল্লাহর দিন আল্লাহ মোকাম্মাল করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন পরিপূর্ণ হওয়ার পরে আমাদেরকে আবার পিছনে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহর দিন যখন মোকাম্মাল হয়ে গেছে তখন সেই মোকাম্মাল দিনটা কি আমাদের সামনে নিয়ে যেতে হবে এখান থেকে কোনো অংশ বাদ হয়ে গেছে ছুটে গেছে এটা বলা যাবে না হ্যাঁ আপনি কৌশলগতভাবে বা হেকমাক অবলম্বন করে হয়তো আপনি শক্তি অর্জন করার জন্য এখন জেহাদ করছেন না সেটা ভিন্ন বিষয় কিন্তু আপনি শর্ত আরোপ করে দিয়ে এই শর্ত না পাওয়া গেলে জেহাদ করা যাবে না এই বিষয়গুলো আল্লাহ তালা যে শর্ত দেন নাই কোরআন হাদিসের মধ্যে এমন শর্ত নিজেদের পক্ষ থেকে যোগ দিয়ে দেওয়া বা এমন শর্ত সংযুক্ত করে দেওয়া এটা অধিকার আল্লাহ তালা দেন নাই আমরা এটা বলি যে ইসলামের জেহাদ ফরজ হওয়ার চারটা স্তর ছিল প্রথম পর্যায়ে আল হালাতুল উলা প্রথম পর্যায়ে জেহাদের কোনো হুকুমই দেওয়া হয় না আদেশ অনুমতি দেওয়া হয় না বরং সেখানে বলা হয়েছিল ফাহু আসাহু ক্ষমা করো মাফ করে দাও এটা ছিল মক্কাতে এরপরে আস্তে আস্তে কোরআনের আয়াত নাজির হতে লাগলো দিন মুকাম্মাল হতে লাগলো দ্বিতীয় পর্যায়ে এসে বলা হলো কি তোমাদেরকে যুদ্ধ করার জন্য অনুমতি দেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে ওদের বিরুদ্ধে তাহলে এখানে যুদ্ধের অনুমতি ফরজ না কিন্তু তাও কাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে ওদের বিরুদ্ধে দ্বিতীয় স্তর চললো এরকম তৃতীয় স্তরে যুদ্ধ ফরজ করা হয়েছে এখন উজিনা না কাতিলু তোমরা যুদ্ধ করো ওদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করছে এই যুদ্ধ ফরজ হয়ে গেল তবে আমবাবে না কাদের বিরুদ্ধে যারা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করে আক্রমণ করে এদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ হয়ে গেল এরপরে চতুর্থ স্তরে এসে আমভাবে যুদ্ধ ফরজ হয়ে গেল কিসের জন্য এবারে দিন কায়েমের জন্য এবারে কোরআন আয়াত স্পষ্ট হয়ে গেল কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়ালা ইয়াদিনুনা দীনাল হাক্কে তোমরা যুদ্ধ করো ওদের বিরুদ্ধে যারা আল্লাহ এবং আল্লাহ আল্লাহর প্রতি রাখে না পরকার পরিমাণ রাখে না এরকম ভাবে যারা আল্লাহর হারামকৃত বস্তুকে হারাম বিশ্বাস করে না এরকম লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো এখন আর কি নাই কেউ হামলা করলে তার উপরে হামলা তা নাই বরং এখন সামনে পাবে মুসলিমরা এরকম ভাবে আল্লাহ তারা কি বললেন তোমরা ওদেরকে আমভাবে পাইকারি ভাবে মারো যেরকম ওরা মুসলিমদেরকে পাইকারি মারছে এখন এখানে আর কোনো বাদ বিচারের কোনো সুযোগ নেই অনেকে আছে ঘরে বসে বসে মুজাহিদিনদের ভুল ধরে মুজাহিদিনরা কেন কাফেরদের স্কুলে মারলো আর ওরা যে মুসলমানদের হাসপাতালে মারে ওরা যে মুসলমানদের স্কুলে বোমা মেরে তিনশো শিশুদেরকে লাইন ধরে রাখলো আফগানিস্তানে আপনারা দেখেছেন বামিয়ানে যখন মূর্তি ভাঙলো পুরা দুনিয়ার মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে গেল মূর্তি ভাঙলো মানবাধিকার লঙ্ঘন হয়ে গেছে আর এরপরে আমেরিকা যে ওখানে স্কুলে বোমা হামলা করে তিনশো শিশুদেরকে লাইন ধরে রাখলো এটা নিয়ে তেমন আলোচনা হয় নাই এটাতে মানবাধিকার লঙ্ঘন হয় নাই এরকম ভাবে আপনারা পত্রিকায় দেখেছেন কয়েকদিন পত্রিকা সেটা ডক্টর আফিয়া সিদ্দিকা আমেরিকার সর্বোচ্চ ডিগ্রিধারী একটা মহিলা একশোর উপরে তার ডক্টরের ডিগ্রি আছে এই মহিলাকে আপনারা দেখেছেন তার আগের ছবিও দিয়েছে পত্রিকা আর নির্যাতনের পরে তার ছবিটা কি হয়েছে এই মহিলা অপরাধ ছিল কি অপরাধ ছিল আফগানিস্তানের জেহাদের জন্য সে ওখানে পয়সা কালেকশন করত এরপরে যখন তিনি পাকিস্তান আসলেন তখন তাকে রাস্তার থেকে অপহরণ করা হলো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমেরিকার একজন সাংবাদিক সেও কোনো কারণে জেলে গেছিল আফগানিস্তানের জেলে আর সেই কি জানি একটা কারাগার ছিল আবু গরিব কারাগার এইখানে রাতের বেলায় শুনতো একটা নারীকে নির্যাতন করা হচ্ছে তার চিৎকারে জেলখানার অন্য আসামি পর্যন্ত আটকে উঠত বরং কাউকে যদি ভয় দেখানো হতো ওই নারীর চিৎকার চিৎকারগুলো রেকর্ড করে তারপর শোনানো হতো এই সাংবাদিক লন্ডনে গিয়ে তারপরে তালাশ পত্রিকা দিল তালাশ করলো যে এই মহিলাটাকে কাকে চরম নির্যাতন করা হচ্ছে খোঁজ নিয়ে জানা গেল এই মহিলাটা আর কেউ না সেই ডক্টর আফিয়া সিদ্দিকা যাকে এরকম নির্যাতন করা হতো তার দুইটা ছেলে সহ তাকে গ্রেপ্তার করেছে ছেলে দুটোকে তার সামনে জবাই করে দেওয়া হয়েছে এরপরে যখন পত্রিকা এসে দেওয়ার কারণে এখন আদালতে পেশ করতে হলো আপনারা দেখেছেন পত্রিকা সব পড়েছেন ইন্টারনেট ঘাটলে এখনো দেখতে পাবেন আপনারা এই আফিয়া সিদ্দিকা আমেরিকার আদালতে ঢুকতেছে তার চোখ খুলতে পারে না নির্যাতনের কারণে চোখ বন্ধ হয়ে গেছে শরীর দিয়ে হাঁটতে পারে না শরীরটা নিস্তেজ হয়ে গেছে এরপরেও তার বিচার করতে হবে কেন জানেন কুফাররা বুঝতে পেরেছে যখন সে ওই আদালতে ঢুকতেছিল তখনও আকার ইঙ্গিতে সে বুঝাচ্ছিল আমার মাথায় হেজাব লাগিয়ে দাও হেজাব তার মানে কুফাররা বুঝতে পেরেছে আমরা তার দেহকে নিস্তেজ করতে পেরেছি তার ইমানকে নিস্তেজ করতে পারি নাই এ কারণে তার বিচার করতে হবে তাকে জেলে আটকে রাখতে হবে নির্যাতন আরো করতে হবে এগুলো অপরাধ না কেবল মুজাহিদিনরা কি ভুল করলো কোরআনের আয়াতগুলো ভালো করে পড়বেন যখন কোনো কাফের রাষ্ট্র মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয় মুসলিমদেরকে পাইকারি হত্যা করে ওই কাফের রাষ্ট্রের কারো যান এবং মালের নিরাপত্তা থাকে না এমনকি তারা যদি মুসলিমদেরকে পর্যন্ত মুজাহিদদেরকে মতো গ্রেপ্তার করে নিয়ে তাদেরকে মানব বর্ম বানায় ঢাল বানায় আর এদেরকে রক্ষা করার উপায় নাই রক্ষা করতে গেলে মুসলিমদের পরাজয় হবে তখন ফেকার মুসলিমদের যত ফেকার ফেরকারকে দেওয়া আছে সব একমত যে প্রয়োজনে ওই মুসলিম মুজাহিদদের সহ তাদেরকে হত্যা করো তাহলে যেখানে মুসলিম মুজাহিদদের পর্যন্ত হত্যার অনুমতি আছে আর সেখানে আপনার দরদ রাখলো কাদের উপরে কুফফারদের কয়টা মেয়ে লোক মারা গেল কয়টা বাচ্চা মারা গেল আর ওরা যে মুসলিমদের লক্ষ লক্ষ শিল হত্যা করলো এই জন্য তোমার কোনো তোমার কোনো ব্যথা নাই এই জন্য আগে ফেকহুল জিহাদ জেহাদের মাসলা জানতে হবে কেবল ঘরে বসে বসে মুজাহিদদের ভয় ভুল দেবেন না আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে খেতে যে নামে তার পায়ে কাদা লাগে যে বাটা খেতে নামেই নাই সে পাও দেখায় আমার পাও কি পরিষ্কার দেখছো একটু কাদার দাগ নাই এই বেটা তুই খেতে নামছো তুমি ঘরে বসে বসে ভুল ধরতেছে এই ভুল করলো ওই ভুল করে ঠিক করে নাই কি পণ্ডিত মাসা আল্লাহ নিজে কিন্তু নামে নাই আর যারা ময়দানে আল্লাহর দিনের জন্য এই মহিলাদের আপনারা পড়েছেন আরো ফাতেমার চিঠি পড়েন না ইন্টারনেটে ফাতেমার চিঠিতে সে আহ্বান জানিয়েছে যে আমাদের আর সহ্য হচ্ছে না আমাদেরকে এক এক রাতে জেলখানায় বসে দশ দশটা আমেরিকান সৈন্য ধর্ষণ করে আমাদের একটা বোন সে সহ্য করতে না পেরে দেয়ালের সঙ্গে আত্মহত্যা করবে তার কোনো ব্যবস্থা নাই এই জন্য সে দেয়ালের সঙ্গে মাথা আঘাত করে মাথা টুকরে টুকরে শেষ পর্যন্ত সে আত্মহত্যা করেছে তোমরা আমাদের উপরে বোমা আমাদের সহদেরকে হত্যা করো জেলখানা ভেঙে ফেলে দাও কই আজকে যারা ভুল ধরে তারা সেখানে গেছিল বাঁচাবার জন্য সেখানে গেছিল কারা যাদের ভুল ধর হয় তারা কমপক্ষে সেখানে চেষ্টা করেছে আপনারা দেখেছেন ওই দেয়ালেও হামলা হয়েছে আর কিছু করতে না পারলেও তো তারা দেয়াল ভেঙে দিয়েছিল তাহলে এরকম ভাবে চতুর্দিক থেকে যে আওয়াজ আসছে কোরআন বলছে তোমাদের কি হলো তোমরা আল্লাহর রাস্তায় কেতাল করছো না যুদ্ধ করছো না এরপরে কি অথচ অল মুস্তাদা আফিন অসহায় দুর্বল শিশুরা নারীরা বৃদ্ধ লোকেরা ফরিয়াদ করছে রব্বানা রব্বানা আখরিজনা মিন হাদিহিল কারিয়াতি যালিমে আহলুহা হে আমাদের রব তুমি আমাদেরকে এই জালেম অধ্যুষিত জনপদ থেকে জালেমদের হাত থেকে রক্ষা করো তুমি আমাদের জন্য তোমার পক্ষ থেকে সাহায্যকারী দাও নেতা দাও অলি দাও নেতা অজা নাসির আর তুমি আমাদেরকে তোমার পক্ষ থেকে নাসির দান করো সাহায্য দান করো সাহায্য দান করো সেই সাহায্যকারীর জন্য দোয়া করছে মজলুমরা আল্লাহ বলছেন ওদের সাহায্যের জন্য তোমরা কেন বেরোচ্ছ না তোমরা কেন বেরোচ্ছ না আমরা বলবো যে আল্লাহ আমরা তো কুফারদের কাছে সাহায্য চাচ্ছি নুসরাত চাচ্ছি নুসরাত পাই না তরবুল নুসরাত নুসরাত চাইতে হইবে আল্লাহকে ভয় করা উচিত আল্লাহকে ভয় করা উচিত যারা এরকম শর্ত জুড়ে দিয়ে যারা আজকে জেহাদের ময়দানে কাজ করছে তাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে যেই যুবকেরা মুজাহিদিনদের জেহাদকে দেখে আজকে দলে দলে উদ্বুদ্ধ হচ্ছে তাদেরকে বিভ্রান্ত করাচ্ছে এই কতগুলো শর্তের কারণে এজন্য মনে রাখতে হবে যে আমাদের আল্লাহ তালা কোরআনে এই শর্ত লাগান নাই আজকে এই আয়াত অনুযায়ী এই আয়াত অনুযায়ী আমি সব বাদ দিলাম আল্লাহ বলছিল আমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ তোমরা কেন লড়াই করছো না আল্লাহর রাস্তায় অল মুস্তাদাফিন এই মজলুম অসহায় মানুষদের আচ্ছা আপনারা বলেন এই মজলুম মুসলমান এখন দুনিয়াতে আছে না ফিলিস্তিনের জেল শিশুদেরকে হত্যা করা হচ্ছে এরা কি মজলুম না তাহলে কোরআনে বলছে অল মোস্তাদা আফিন আমনার রিজাল অন্নেসা অল বেলদান বেলদান মানে কি শিশু বেলদান মানে কি অলাদ অলাদ বহু বচন শিশু বাচ্চা আর নেশা মানে কি মহিলা নারীরা তো যে নারীরা ধর্ষিতা হচ্ছে যে নারীরা নির্যাতিতা হচ্ছে যে শিশুরা মার খাচ্ছে আল্লাহ বলছেন তোমাদের কি হলো যে তোমরা লড়াই করছো না এই অসহায় লোকদের জন্য এখানে কি আল্লাহ নুসরাত চাওয়া সাহায্য বলছেন নুসরত ওরা যাচ্ছে ওরা বলছে ওয়াজা আল্লাহ নামিল্লাদুন কাওয়ালিয়া আল্লাহ তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য অলি দান করো ওয়াজা আল্লাহ নামিল্লাদুন কা নাসিরা তুমি তোমার পক্ষ থেকে নাসির দান করো সেই নাসির তো আমরা সেই নাসির কারা আমাদের করতে হবে এখন আমরা বললাম যে আল্লাহ আমরা নুসরাত চাইতেছি আমাদেরকে যেহেতু কেউ নুসরাত করতেছে না সেই জন্য আমরা ওদের নুসরাত দিতে পারছি না এই শর্তকে আল্লাহ দিয়েছেন বরং আল্লাহ কি বলেছেন শোনেন কোরআনের আয়াতগুলো ভালো করে বুঝবেন কোরআনে আল্লাহ বলছেন কামিন ফিয়াতিন কালিরাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতাম বিজনিল্লাহ কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে আল্লাহ তালা বিজয় দান করেছেন তারা বিজয় লাভ করেছে বিশাল বিশাল বাহিনীর বিরুদ্ধে বিজনিল্লাহ কার এজেন কার সাহায্যে আল্লাহর হুকুমে আল্লাহর সাহায্যে তাহলে আমাদের সাহায্য করবে কে আমরা নুসরাত চাবো ঠিকই কার কাছে আল্লাহর কাছে নুসরাত চাবো হ্যাঁ মানুষের কাছেও ওই যেটা বলো আমি কিন্তু বারবার বলছি যে আল্লাহ রাসুল সাল্লাম যে সাহায্য চেয়েছেন তার দ্বারা জাওয়াজ বুঝে আসে জায়েজ আছে বুঝে গেল যখন অসহায় থাকবে দুর্বল থাকবে তখন সাহায্য চাওয়া জায়েজ বোঝা যায় কিন্তু এখন দিন মোকাম্মল হয়ে যাওয়ার পরে আপনি ওই জায়েজটাকে শর্ত বানিয়ে দিয়ে তারপরে এখন বলবেন যে এই খেলাফত কায়েম হতে এই পদ্ধতি ছাড়া হবে না নুসরাত চায় না আমাদের বিরুদ্ধে অভিযোগ জসিম ভাই নুসরাত চায় না আল্লাহর কাছে কি কার কাছে বিভিন্ন গোত্রপতিদের কাছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা এটা বিশ্বাস করি যে আলহামদুলিল্লাহ আমরা সাহায্য দেবো কার কাছে ওই একজনের কাছে সাহায্য চাইছিল যে হুজুর দোয়া করেন যেন অমুক লোকটা যেন আমার এই কাজটা করে দেয় তো আলেম ভালো ছিল হিদবাদী ছিল আলেম সাহেব বললেন তুমি তো ভুল করলা তুমি আমাকে বলবা যে দোয়া করেন যেন আল্লাহ তালা আমাকে কাজটা করে দেন আল্লাহ কাকে দিয়ে করাবেন সেটা তো আল্লাহ ভালো জানেন ওই লোক দিয়ে না হোক আরেকজনকে দিয়ে হবে তুমি কেন এরকম বলছি যে দোয়া করেন যেন অমুক ব্যক্তির মনটা গড়াই দেয় আল্লাহ তালা অমুককে দিয়ে আমাকে সাহায্য করেন না এরকম করা দরকার নাই তো আমরাও সাহায্য চাবো কার কাছে আল্লাহর কাছে সাহায্য চাবো আজকে মজলুম মুসলিমরা এরকম ভাবে ফরিয়াদ করছে এদের ডাকে সারা দেওয়ার কি দরকার নাই জেহাদ ফরজ হয় কখন সমস্ত ফেকার কেতাবগুলো খুলে দেখবেন জেহাদ ফরজ হয় কখন যখন ফরজে আইন একেবারে প্রত্যেকেও ফরজে আইন হয় কখন তার মধ্যে কতগুলো আছে যখন কোনো মুসলিম ভূখণ্ড কোনো মুসলিম ভূখণ্ড কাফেররা দখল করে নেয় তখন সর্বপ্রথম ফরজ হয় ওই এলাকার লোকদের জন্য ওটাকে উদ্ধার করা তারা যদি না পারে তাহলে তার পার্শ্ববর্তী লোকদের জন্য তারা যদি না পারে আরো ব্যাপক পরিধি নিবে তারা যদি না পারে আরো বাড়তে হবে এইভাবে ওই ভূখণ্ড উদ্ধার করা সারকানোয়া গরবান পূর্ব পশ্চিম গোটা বিশ্ব মুসলিমদের জন্য ফরজে আইন হয়ে যায় কি হয়ে যায় এখন মুসলিমদের ভূখণ্ড কাফেরা দখল করে আছে কিনা কোন জায়গা বাকি আছে এরপরেও এটা হানাফি মাজাব সাফি মাজাব মালিকি মাজাব যত মাজাব আছে মাজাব ছাড়া আছে সমস্ত আলেম এভাবে একমত যে মুসলিমদের যদি এক বিঘা জমিনও যদি কি করে নেয় এক বিঘা না এক হাত এক জেরা এটাও যদি কুফাররা দখল করে ওটাকে উদ্ধার করা মুসলিমদের জন্য কি ফরজে আইন হয়ে যায় যদি এলাকার লোকেরা না পারে বা না করে তাহলে অন্যদের জন্য এইভাবে সরকার ও কারবান গোটা বিশ্ব মুসলিমদের ফরজ হয়ে যায় দুই নাম্বার কোন মুসলিম যদি কি হয় বন্দী হয়ে যায় কাফেরদের হাতে সেই মুসলিমকে উদ্ধার করা ফর্জে আইন হয়ে যায় এরপরে যদি আবার তারা সাহায্য চায় আর সেটা মুসলিমরা জানতে পারে আল্লাহর নবী সাল্লাহ সাল্লামের নিজের আমল আছে এর উপরে একজন মমিন বন্দী হয়ে গেছে আল্লাহর নবীর শিবিরে খবর পৌঁছে গেল আল্লাহর নবী কি তখন নুসরাত চাইছিলেন কারো কাছে কে সেই মমিনটা ওসমান রাজি আল্লাহ তালু মক্কায় গেছিলেন ওদের সাথে আলোচনা করতে খবর হয়ে গেল ওসমানকে বন্দি করা হয়েছে অথবা হত্যা করা হয়েছে আল্লাহর নবী সাল আলাইসাল্লাম তাবুর থেকে বের হয়ে গেলেন জোরে ডাক দিলেন আসাবা সাজারা ওহে গাছের নিচে অবস্থানকারী লোকেরা বেরিয়ে আসো সবাই বের হয়ে আসলো আল্লাহ নবী সাল্লাম বললেন আমার কাছে খবর এসেছে ওসমানকে হত্যা করা হয়েছে কে আছো এরকম আমরা ওসমান হত্যার বদলা নিতে গিয়ে হয়তো মক্কা বিজয় করে ছাড়ব নতুবা সকলে শহীদ হয়ে যাব মদিনায় কেউ ফিরে যাব না এই মর্মে বয়াত করার মতো কি আছো এই বলে আল্লাহ নবী হাতটা রেখে দিলেন আল্লাহর নবীর হাতের উপরে সাহাবিরা হাত রাখলেন হাত রাখলেন পাগড়ি রাখে নাই কি রেখেছেন বায়াতের দলিল তো আয়াতগুলো বেশ বায়াত আছে কোরআন শিবে বায়াত আছে তো আমরাও বলি আল্লাহ নবী হাত রেখে দিয়েছেন ওই হাতের উপরে সাহাবিরা হাত রাখলেন বায়াত হচ্ছে কিসের উপরে হয়তো মৃত্যু নইলে শরিয়াত ইম্মা শাহাদা ইম্মা শরিয়া হয়তো শরিয়াত নইলে শাহাদাত একটা হবে মদিনায় ফিরে যাব না আল্লাহ নবীর হাতের উপর হাত চলছে এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম নিজের বাম হাতটা রাখলেন ডান হাতের উপরে আর বললেন এটা ওসমানের হাত এটা কার হাত ওসমান যাতে বায়াত থেকে বিরত কি হয় বাদ না যায় বঞ্চিত না হয় আল্লাহ তালা খুশি হয়ে গেলেন আসমান থেকে আয়াত নাজের হয়ে গেল আনিল নিশ্চয় আল্লাহ রাজি হয়ে গেছেন সন্তুষ্ট হয়ে গেছেন ওই মমিনদের প্রতি যখন তারা আপনার কাছে বায়াত দিচ্ছিল গাছের নিচে বসে আপনার হাতের উপরে তাদের হাত ছিল আপনার হাতের উপরে শুধু তাদের হাত ছিল না তাদের হাতের উপরে স্বয়ং আল্লাহর নিজের হাত ছিল যে ভাইরা নুসরাতের সাহায্যের তলবন নুসরাত নুসরাত চাওয়ার শর্ত লাগান আমি জিজ্ঞেস করতে চাই ওই দিনকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কোন আরব গোত্রপতির কোন সাহায্যের জন্য আবেদন করেছিলেন তাহলে দ্বিতীয় কারণ হচ্ছে এই কোন মুসলিম যদি কাফেরদের কাছে বন্দী হয়ে যায় সেই মুসলিমকে উদ্ধার করা মুসলিমদের জন্য কি হয়ে যায় এখন কত মুসলিমদেরকে তারা বন্দি করে আছে নির্যাতন চালাচ্ছে এদের উদ্ধার করা কি ফরজাইন আইন এরপরে খালি বোনদের খালি ভাইদেরকে না বোনদেরকে শিশুদেরকে নির্যাতন করা হচ্ছে এরকম ভাবে যখন কোনো কাফের কোন মুশ্রেক কোন মুসলিম কোন মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দেয় তখনও যুদ্ধ করা ফরজ হয়ে যায় চার নম্বরে মুসলিমদের আমির যদি যুদ্ধ এলান করে এবং হুকুম দেয় তোমাদের যুদ্ধ করতে আসতে হবে তখন যাকে খাসভাবে বলে তার উপর ফরজ আইন হয়ে যায় আর আমভাবে বলে সকল উপর ফরজ আইন হয়ে যায় তখন আর সন্তানের প্রয়োজন হবে না বাবার অনুমতি নেওয়ার মায়ের অনুমতি নেওয়ার ঋণগ্রস্ত ব্যক্তির প্রয়োজন হবে না তার কাছে যে পাওনা আছে তার অনুমতি নেওয়ার তাদের ঋণ আল্লাহ পরিশোধ করে দিবেন কে করে দিবেন এখন আর অনুমতির প্রয়োজন নাই ফেকার যত কিতাব আছে সব কিতাবগুলোতে এই মাস্তাগুলো পরিষ্কার করা আছে এই চারটা কারণ বললাম কোন কারণটা বাকি আছে যেটার কারণে এখন জেহাদ ফরজ নাই তাহলে এই যে নুসরত চাওয়ার শর্ত আর একটা বিষয় মনে রাখতে হবে এই শর্ত কোরআনের কোনো আয়াতে নাই এই শর্ত হাদিসে নাই এই শর্ত যদি মুসলিমরা দুর্বল থাকে তাহলে হয়তো বেশির থেকে বেশি এটা সাহায্য চাইতে পারে অনুমতি আছে এর বেশি কিছু না কোনো জিনিস শর্ত আকারে যে আরোপ করতে হয় জুড়ে দিতে হয় তাহলে সেখানে দলিল লাগবে নস লাগবে কোরআন শুনে আয়াত লাগবে এছাড়া শর্ত আকারে জুড়ে দেওয়া যাবে না যাই হোক আমার এই আলোচনা যেহেতু হেজবুত তাহারির একটা বড় দল আন্তর্জাতিক দল সারা বিশ্বে যে সংগঠন আছে আমাদেরকে প্রশ্ন করা এর উপরে আমরা যদি সব ফেরকা সম্পর্কে বিভিন্ন বক্তব্য দিয়ে থাকি কার কোন জায়গায় বিষয়গুলো আছে আমি শুরুতেও বলেছি আমার এই আলোচনার উদ্দেশ্যই নয় যে আমরা তাদেরকে সবাইকে গুমরা বলি বা জাহান্নামি বলি বা কাফের বলি বা ইহুদি খ্রিস্টান বলি না এটা না আমরা এটা বলি যে এহুদি খ্রিস্টানরা ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামের মূল যে রক্ষা কবচ জেহাদ এটার মধ্যে নানান সংশয় ঢুকিয়ে দিয়েছে সেই সংশয়গুলো এখন আমাদের মুসলমানদের দ্বারা সেগুলো কি হচ্ছে প্রচার হচ্ছে এর মানে এইটা বলছি না আমি যে ওনারা এহুদি খ্রিস্টানদের দালালি করছেন এহুদি খ্রিস্টান দালাল তৈরি করেছে সে দালালরা মুসলিমদের ঢুকছে ঢুকে ঢুকে মুসলিমদের মধ্যে এই আকিদেগুলো ছড়াচ্ছে আমাদের কাজ হচ্ছে এই আমরা কোরআন হাদিস ছাড়া এরকম যারা শর্ত আরোপ করে সেই শর্তে কর্ণপাত করব না আমরা মনে করি বিশ্বাস করি এখন মুসলিমরা দুর্বল নয় মুসলিমদের ঐক্যের অভাব আছে সঠিক জ্ঞানের অভাব আছে মুসলিমদের এলেমের অভাব আছে সব এলেম থাকতে পারে ফেকুল জেহাদ সম্পর্কে জেহাদ কখন ফরজ হয় সেটা জানা নাই এই কারণে এসব বিষয়গুলো আসছে এই জেহাদ উপর সংশয়গুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে কেউ নুসরাতের শর্ত কেউ খেলাফত কায়েম করতে হলে খলিফার শর্ত জেহাদ করতে খলিফা লাগবে সে শর্ত কেউ শর্ত লাগাচ্ছে ইমান মজবুত করতে হবে তারপরে জেহাদ করব কেউ শর্ত লাগাচ্ছে যে আমাদের কি আছে অস্ত্র কোথায় আমরা দুর্বল আমাদের সৈন্য সংখ্যা কোথায় ওদের তুলনায় আমাদের সৈন্য কম এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে নানান রকম সংশয় তৈরি করে ওই একটা জায়গায় হিট করা হচ্ছে কারণ ওইটাই সব মূল জায়গা এজন্য আমরা যখন কাউকে পরীক্ষা করি আমাকে অনেকে জিজ্ঞেস করেন পরিষ্কার আমি বলছি অমুক ব্যক্তি সম্পর্কে অমুক দল সম্পর্কে আপনার মন্তব্য কি সাধারণত কোনো ব্যক্তি নিয়ে সরাসরি আমরা কোনো মন্তব্য করতে যাই না তবে যদি দেখি সে ব্যক্তির দ্বারা ইসলামের কোনো বিশাল ক্ষতি হচ্ছে তখন সেই ব্যক্তির ব্যাপারে স্পষ্ট করে দেওয়াটা ইমানি দায়িত্ব দলিল সুরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব আবু লাহাব সুরা যখন নাজিল হয় তখন আবু লাহাব কি মরে গেছিল না জীবিত আছে জীবিত ছিল আবু লাহাব জীবিত ছিল ইতিহাস পড়েন এই সুরা নাজিল হলে পরে আল্লাহ রসুল সাল্লাহ আবু বকর হারাম শেফের সামনে মক্কা হারামের সামনে ছিলেন আবু লাহাবের স্ত্রী তখন আসতেছিল আবু বকর সিদ্দিক বলছেন রাসুল্লাহ এই তো আসতেছে আবু লাহাবের স্ত্রী আর তার বিরুদ্ধে সুর রাজনীতি জানা আছে তার এ কি করে তাই তো বুঝতেছি না আল্লাহ রাসুল সাল্লাম বললেন যে আল্লাহ আমাদের সাহায্য করবেন ওর চোখে আমরা ধরা পড়বো না ও আবার দেখতে পাবে না ঠিকই সে এসে চলে গেছে দেখতে পায় নাই আবুল হাব জীবিত ছিল তাহলে আবুল হাবের বিরুদ্ধে যে সুরা নাজির হলো এখন যারা আমরা যখন কোনো বড় বড় মোরতাদ অত ভণ্ড ভণ্ড পীর এগুলোর নাম ধরে বলি ওনারা তখন সমালোচনা করেন যে এটা তো গিবত হচ্ছে আরে বেটা এরকম গিবাদ করা ফরজ গিবাদ করা কি আবুল আহাবের গিবাদ করা বলা হয় নাই এটা গিবাদ না আবুল আহাবের দোষ বলা হলো তাব্বাতি আদা আবিল আহাবে ও তাব্বা কি এটা ফেরাউনের দোষ বলা হয় নাই এরকম নমরুদের দোষ বলা হয় নাই হামানের দোষ বলা হয় নাই কারণের দোষ বলা হয় নাই ইবলিস শয়তানের দোষ বলা হয় নাই কাজী বুঝতে হবে যে কোনো বিষয়ে যদি কেউ মুসলিমদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে অথবা কোনো নসকে তারা পরিবর্তন করে কোরআন সুন্নার কোনো দলিলকে বিকৃত করে তখন ওই ব্যক্তির বিষয়গুলোকে বিভ্রান্তিকে হক যারা জানতে চায় তাদের সামনে স্পষ্ট করে দেওয়া একজন মমিন একজন আলেমের মূল দায়িত্ব আমরা সে দায়িত্ব পালন করার জন্য কাজটা করছি কারোর সঙ্গে শত্রুতা পোষণ করার উদ্দেশ্য না কারোর সঙ্গে বিদ্বেষ সৃষ্টি করার উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে ইসলাহ আমরা এটা শুনি নুসরাত চাওয়া এটা আমাকে এই বললাম না যে আমাকে এটা এই কিতাব আমার হাতে আসার আগে আমি এটা আমার কানে আসছে জসিম ভাই নুসরাত চায় না আমি তখন জানতাম না যে নুসরত জিনিসটা কি কারণ কোরআন হাদিসে এই নুসরত চাওয়া সম্পর্কে কিছু থাকলে আমরা জানতাম কোরআন হাদিসে নুসরত চাওয়া সম্পর্কে কোনো বিষয়ই নাই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম নিজেকে পেশ করেছেন হাইটার দ্বারা জাওয়াজ বোঝা যায় শর্ত না যেহেতু আমার কানিটা আগের থেকেও ছিল আর এখন তো কিতাব থেকেই পরিষ্কার পাওয়া গেছে বিষয়টা স্পষ্ট করে দেয় মানে দায়িত্ব মনে করেছি তাই করলাম এতে যদি কারো চেতনায় অথবা কারো দলীয় অনুভূতিতে আঘাত আসে সেক্ষেত্রে আমাদের করার কিছু নেই যদি ভুল বলে থাকি তাহলে আমাকে সংশোধন করার সুযোগ আছে আর যদি ঠিক বলে থাকি আমি ফাও সময় নষ্ট করতে চাই না আমি যেটা বললাম এই বিষয়ে যদি আপনাদের দ্বিমত থাকে তাহলে আমি বসবো আর এই বিষয়টাকে যদি আপনি জায়েজ করার জন্য বসতে চান তাবিল করে ঘুরে ফিরেইয়া আমি একটা মিনিট সময় একটা সেকেন্ড দেওয়ার জন্য দিই না আমার জীবনে অনেক মূল্য আছে অনেকে বলে পীর সাহেবদের সাথে আপনি বসতে পারেন না আমি হ্যাঁ বসতে পারি আমি যে বক্তব্যগুলো যেই পীরের নামে যেই বক্তব্য দিচ্ছি আগে ওনাদেরকে জিজ্ঞেস করো এটা ওনারা মানে কি না যদি আমি ভুল বলি তাহলে তারা আমাকে ধরুক বসতে রাজি আছি আর যদি ওনারা বলেন যেটা ঠিক ঘুরাইয়া ফিরে আমাকে বুঝাইবার চেষ্টা করবে আমি এক মিনিট বসতে রাজি না কারণ আমার কাছে এগুলো সূর্যের আলো যেমন পরিষ্কার এরকম ভাবে কেউ যদি আমাকে বুঝায় যে পীর ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না দুই পীরে দুই হাত ধরে বেহেস্ত লইয়া যাইবে কেউ যদি আমাকে বুঝায় যে পীর মুড়িদের অন্তরে সব দেখে সব শুনে কেউ যদি আমাকে বুঝায় আল্লাহর অলিরা চিনি যেরকম ভাবে পানির সঙ্গে মিশে যায় এরকম আল্লাহর সঙ্গে একেবারে সত্যাগত মিশে যায় এইগুলা যদি আমাকে কেউ বুঝাবার জন্য আসে আমি তার সাথে এক সেকেন্ডের সময় দিতেও রাজি না কি আজীব কাহিনী পীর যাইতে যাইতে আল্লাহর আরসে চলে গেছে আল্লাহকে সে গিয়ে খুঁজে পায় নাই তো চিল্লান শুরু করে আল্লাহ তুমি কই গেলা আল্লাহ তুমি কই গেলা মাওলা তুমি কই গেলা মাওলার নওয়াজ আল্লাহকে কেউ চিন্তাই করে নিয়ে গেছে ভয় পাই গেছে মনে হয় নইলে ভয় পাইবে কি জন্য চিৎকার মারা শুরু করছে শেষ পর্যন্ত আল্লাহ আওয়াজ দিয়ে বলল আরে পাগলা তুই আমারে কই পাবি আমি তো তোর কলমের মধ্যে আছি আল্লাহ কোথায় ঢুকে গেছে আল্লাহ তো পীর কলমের মধ্যে ঢুকছে তো আল্লাহরে পাইবে কোথায় সে আরো সে গিয়ে পায় না খুঁজে এই আকিদা যদি কেউ রাখে আর সে যদি আমার সাথে বসতে চায় আমার কোনো প্রয়োজন নাই তোমার আকিদা তুমি থাকো হ্যাঁ যদি এটা তোমার কিতাবে না থাকে আমি ভুল বলে থাকি তাহলে আমাকে ধরো যেটা আপনি বলেছেন আমাদের কিতাবে নাই আপনি প্রমাণ করেন আমি তখন আপনার কিতাব খুলে দেখাবো কত পৃষ্ঠায় কত লাইনে আছে এরকমও আছে এক পাগলা আল্লাহকে পাইতে চায় গেছে পিসাবের কাছে ওই পাগলা আল্লাহকে পাইতে হইবে কারণ ওই পিসাব আবার আর এক জঙ্গলের পিসাবকে ডাকছে এখন দুই জঙ্গলের পীর মিলে ওরে ফয়েজ দিচ্ছে আর জিজ্ঞেস করছে পাগলা তুই এখন কই আছিস তা প্রথম আকাশ আসি আল্লাহ এতে হবে না আরো দাও তো কিছুক্ষণ পরে আবার জিজ্ঞেস পাগলা এখন তুই কোথায় আছিস এখন দ্বিতীয় আসমানে আছি না আল্লাহ এত হইবে না ওরে আরো দিতে হবে এরপরে দেখে পাগলা তুই কোথায় আছিস এক এক আসমানে যাচ্ছে শেষ পর্যন্ত ওরা আল্লাহ এতেও হবে না আর উপরে নিতে হবে এরপরে জিজ্ঞেস করলো পাগলা তুই কোথায় আছিস পাগলার আর কোনো উত্তর নাই বাবারা বুঝতে পারছেন কোথায় গেছে মানে পাপ বাঘালা এখন আর উত্তর দেবে কি এখন তো আল্লাহ সঙ্গে মিশে গেছে আর উত্তর দেবে নাকি এইটা লেখা আছে চরমরাই পেরের বইতে কোথায় লেখা আছে আন্দাজে কোনো কথা নেই বই আমার পাশে আছে এখন যে কেউ চ্যালেঞ্জ করে যে আপনার এই কাহিনী আমাদের বইতে নাই তাহলে আমি বলবো যে ভাই আমি দেখাই দিই আর যদি এই কাহিনী বইতে থাকে আর এইটা কেউ প্রমাণ করতে আসে এর সাথে বসে আমাদের কোনো দরকার নাই ওই পীরের আর এক বইতে লেখা আছে একজন গেছে এক আল্লাহর অলির কাছে যে আল্লাহ তুমি একটা পুত্র সন্তান দাও ওরা সন্তান দোয়া করতেছে আল্লাহ কয় যে না ওর আমল নামায় লেখা নাই ওর ভাগ্যের যে লৌহ কলম যেখানে আছে তাকবির ওখানে লেখা নাই কাল্লা দিতে হবে বুজুর্গ খুব জোর করে ধরলো শেষ পর্যন্ত আল্লাহকে বললো আল্লাহ তুই যদি না দাও তাহলে আমি ওই মন্দিরে গিয়ে রামের কাছে যাব তো বুজুর্গ রাগ করে বুজুর্গ রাগ করে রওনা হয়ে গেছে তখন মা মা দৌড়ই আসছে আয়েশা বলতে দেখো তুমি রাগ করে যাইও না আমি মাওলাবাকের দরবার থেকে ব্যবস্থা করতেছি এরপরে মাওলাবাকের দরবার থেকে একটা পুত্র সন্তান লেখা দেওয়া হয়েছে মা আমার দিয়ে দিচ্ছে কোথায় লেখা আছে কোন পীরে বইতে না এটা বেদা মেরাফত না এটা অন্য একটা বইতে আছে চমড়া বইতে আছে বাসায় আছে বইগুলো আমার কাছে আছে এখন হ্যাঁ আপনি নিজে পড়ছেন আমি বইটার নামটা খেয়াল নাই এখন যাক বই আছে যে কোনো একটা বইয়ের মধ্যে আছে বই আমার বাসায় সেগুলো আছে তার মধ্যে আছে নামটা হয়তো আবার পরে জানাই দেবো এখন আপনি বলবেন যে উনি যেটা বলেছেন এইটা আপনারা স্বীকার করেন কি করেন না উনি ভুল বলেছেন কিনা যদি বলে যে না আমাদের বইতে এগুলো নাই ভুল বলেছেন তাহলে আপনাদের উপরে দায়িত্ব হয়ে যাবে আমার থেকে এটা দেখে নেওয়া অথবা ওনাদের বইগুলো বাজার থেকে কিনবেন আমি বলে দিই সবসময় যে বাংলা বাজার আল এসাহাক প্রকাশনী ইসলামী টাওয়ারে একটা ওদের লাইব্রেরি আছে এখানে গিয়ে ওদের সব বইগুলো কিনেন কিনে তারপর পড়েন যেখানে যে বইটার কথা বলি ওইটা মিলেই দেখেন যদি থাকে তাহলে আর সেক্ষেত্রে আমাকে ধরবেন না আর যদি না থাকে তাহলে কি করবেন আমাকে ধরবেন যে আপনি এই কথাটা ভুল বলেছেন এটা ওদের বইতে নাই তাহলে আমি হয়তো তবা করব না থাকলে তবা করব ভুল বলে তবা করব আর যদি থেকে থাকে তাহলে এই আকিদা যারা পোষণ করে এবং এইটাকে যারা প্রমাণ করতে চাইবে এদের সঙ্গে বসার আমার কোনো প্রয়োজন নাই কারণ আমি আলা বসির এই ব্যাপারে আমি স্পষ্ট যে এগুলো পরিষ্কার শিরিক এগুলো পরিষ্কার কি এই আকিদা পোষণ করা শিরিক আলা বসির আমার কাছে কোরআনে মহাদিসের দলিল আছে আমাকে এইগুলো বুঝাবার জন্য বসার কোনো প্রয়োজন নাই এই জন্য স্পষ্ট বিষয় আমরা যখন যতটুকু কোরআন হাদিস দিয়ে বলি এই বিষয়ে যদি এখন যদি হেজবুত তাহারির ভাইরা বলেন যে না আমরা জেহাদের জন্য খালিফা শর্ত করি না আক্রান্ত হলেও না আক্রান্ত ছাড়াও না এই আঁকি যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ আমি আমার কথা উড্ড করব তবা করব আপনাদের বক্তব্য যদি এই হয় যে না নুসরত চাওয়ার কোনো দরকার নাই মুসলিমরা যুদ্ধ চালাবে এবং তাদের যে শক্তি তাদের নিয়ে তারা লড়াই করবে এটা যদি আপনাদের আকিদা হয়ে থাকে নুসরাত চাওয়ার শর্ত না থাকে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের এটা একাধিক লোকের থেকে আমি এটা যাচাই করেছি বাস্তবে যারা হিজবুত তাহরির করে এই কিতাব থেকেই না খালি তারা এই অভিযোগ করে যে নুসরাত চাইতে হইবে তাহলে এই যে নুসরত চাওয়া নুসরত চাওয়া এই নুসরত চাওয়া নুসরত চাওয়া শর্ত এইগুলো কোরআন হাদিসে কোথাও নাই শর্ত আকারে কোথাও উল্লেখ করা হয় নাই কাজে এটাকে জরুরি মনে করেছিলাম বলে দেওয়ার তাই বলে দেওয়া হলো আমা উরিদ ইল্লাল ইসলাহ মাস্তাতাতু আমাদের উদ্দেশ্য সংশোধন করা যথা সম্ভব আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের জন্য কবুল করেন আমিন ওসল্লাল্লাহু তাআলা আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা